আবু জামরাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন ও লোকদের মধ্যে ভাষান্তরের কাজ করতাম একদা ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট আসলে তিনি বললেন তোমরা কোন প্রতিনিধি দল অথবা বললেন তোমরা কোন গোত্রের তারা বলল রাবিয়া গোত্রের তিনি বললেন স্বাগতম এই গোত্রের প্রতি অথবা এই প্রতিনিধি দলের প্রতি এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে তারা বলল আমরা বহু দূর হতে আপনার নিকট এসেছি আর আমাদের ও আপনার মধ্যে রয়েছে কাফিরদের এই মুজার গোত্রের বাস আমরা নিষিদ্ধ মাস ব্যতীত আপনার নিকট আসতে সক্ষম নই সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের নিকট পৌঁছাতে এবং তার ওয়াসিলায় আমরা জান্নাতে প্রবেশ করতে পারি তখন তিনি তাদের চারটি কাজে নির্দেশ দিলেন এবং চারটি কাজ থেকে নিষেধ করলেন তাদের এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের আদেশ করলেন তিনি বললেন এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কীরূপ হয় জানো তারা বলল আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি বললেন তা হলো এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সালাদ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা এবং রমজান এর সিয়াম পালন করা আর তোমরা গণিমত এর মাল থেকে এক পঞ্চমাংশ দান করবে আর তাদের নিষেধ করলেন শুকনো কদুর খোল সবুজ কলস এবং আলকাত্রা দ্বারা রং করা পাত্র ব্যবহার করতে সুবা বলেন কখনও আবু জামরা খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখো এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের নিকট পৌঁছে দাও